জাগ্রত ছাড় ঘুম ঘুম দোলে দেখো আলোর কুসুম জাগ্রত ছাড় ঘুম ঘুম দোলে দেখো আলোর কুসুম ওঠো ওঠো ধরো কাজেলো মৌসুম ওঠো ওঠো ধরো কাজেলো মৌসুম জাগ্রত ছাড় ঘুম দোলে দেখো আলোর কুসুম জাগ্রত ছাড়ো ঘুম ঘুম দোলে দেখো আলোর কুসুম ঘুমে যাবে কেন কাজ রেখে পৃথিবীটা ওঠে রং মেখে ঘুমে যাবে কেন কাজ রেখে পৃথিবী অলসে ঘুমাবে নিঝুম কেন তুমি অলসে ঘুমাবে নিঝুম জাগ্রত ছাড়ো ঘুম ঘুম তোলে দেখো আলোর কুসুম জাগ্রত ছাড়ো ঘুম ঘুম দোলে দেখো আলোর কুসুম পড়ার জায়গাগুলো আজি ফেলো পড়ে যা আছে কাজের সব যাও তুমি করে পড়ার জায়গাগুলো আজি ফেলো পড়ে যা আছে কাজের সব যাও তুমি করে আলো খাইলো টোপটি খুলো তুমি চোখ দুটি ওঠো তুমি তরতা সাহা মাখুদুম ওঠো তুমি তরতা সাহা মাখুদুম জাগ্রত ছাড়ো ঘুম ঘুম দোলে দেখো আলোর কুসুম জাগ্রত ছাড়ো ঘুম ঘুম দোলে দেখো আলোর কুসুম ওঠো ওঠো ধরো কাজেলো মৌসুম ওঠো ওঠো ধরো কাজ এলো মৌসুম জাগ্রত ছাড়ো ঘুম ঘুম দোলে দেখো আলোর কুসুম জাগ্রত ছাড়ো ঘুম ঘুম দোলে দেখো আলোর কুসুম জাগ্রত ছাড়ো ঘুম ঘুম দোলে দেখো আলোর কুসুম